সম্মানিত সুধীমণ্ডলে এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের একমাত্র মাসিক মুখপত্র ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ের গবেষণা ধর্মী মাসিক পত্রিকা মাসিক আত্মাহারিকের সনাম ধন্য সম্পাদক ডক্টর মোহাম্মদ সাকাউত ডক্টর মোহাম্মদ সাকাউত হোসেন তার বিষয় হচ্ছে মজলুমের পুরস্কার ও জালেমের পরিণতি আমি আমি মোহতারামকে এ বিষয়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار وقال تعالى وما للظالمين من حميم ولا شفيع شفيع يطاع قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة আন্দোলন বাংলাদেশ উদ্যোগে আয়োজিত দুই দিন জাতীয় ভিত্তিক এই সর্ববৃহৎ ইস্তেমার সম্মানিত সভাপতি মাননীয় অতিথিবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সমাগত আমার শ্রদ্ধাভাজন আন্দোলন প্রিয় কর্মী ও সাথী বন্ধুগণ আল্লাহ পাকের হুজুরে প্রথমে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে গতকাল থেকে আমরা অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সফলভাবে আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে আপনারা ধৈর্য সহকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য বলিষ্ঠ কণ্ঠস্বরের বক্তব্য শুনছেন সেজন্য আমরা সকলে আপনার দরবারে সুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ আমি প্রথমে আমার অপারগতা স্বীকার করছি আমি আসলে কোনো বলিষ্ঠ বক্তা না যে আপনাদেরকে বক্তৃতা দিয়ে আকৃষ্ট করে রাখতে পারবো আমার উচ্চাঙ্গের তেমন কোনো কণ্ঠ নেই যে বিষয় আমার উপর অর্পিত হয়েছে এই বিষয় কে সামনে রেখে আমি কোরআন এবং হাদিস থেকে দু একটি উদ্ধৃতি উপস্থাপন করার চেষ্টা করব তার অনুবাদ পাঠে আপনাদের কাছে পরিষ্কার হবে যে জালেম এবং মাজলুম যে দুটি বিষয় রয়েছে দুটি শ্রেণী রয়েছে তার মধ্যে যারা জালেম হবে যারা অত্যাচারী হবে যারা নির্যাতনকারী হবে আল্লাহের নিকটে তাদের কি শাস্তি রয়েছে এবং যারা মজলুম হবে মজলুম মানবতা যারা তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে এ বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোচনা থেকে পরিষ্কার হবে ইনশাআল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জুলুম করা থেকে নিষেধ করেছেন عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন এ আমার উম্মত সকল শুনে রেখো ইত্তাকুল জুলমা তোমরা জুলুমকে ভয় করো ফাইন্না জুলমা জুলুমা তুই আমার কিয়ামা কারণ এই অত্যাচার এই জুলুম এই নির্যাতন কাল কেয়ামতের দিন তোমাদের জন্য অন্ধকারাচ্ছন্ন ধোঁয়ায় পরিণত হবে অন্য হাদিসে করেছেন আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলমান হলেন অপর মুসলমানের ভাই সে কারো প্রতি অত্যাচার করবে না নির্যাতন করবে না জুলুম করবে না এবং শত্রুর হাতে তাকে সুপোর্ট করবে না রাসুল করিম সাল্লাহ আলহিমসাল্লামের যুগে হাদিস থেকে বিষয়টি পরিষ্কার হলো যে জুলুম করা যাবে না কারোর প্রতি অন্যায় করা যাবে না কারোর প্রতি অত্যাচার করা যাবে না যারা অত্যাচার করবে এই পৃথিবীতে আল্লাহ তাদের লাগাম ছেড়ে দিয়েছেন দুনিয়াতে তাদেরকে হয়তো পাকড়াও করবেন সাময়িক তাদের যে চূড়ান্ত পাকড়াও যখন হবে সেটি হবে কালকে আমাদের দিন কেমতের দিন আল্লাহ পাক যখন তাদেরকে ধরবেন আর নিম্মুক্ত হায়াতটি তিলাওয়াত করলেন وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد এমনি ভাবে তোমাদের প্রতিপালক যারা অত্যাচার করে অত্যাচারী যারা জুলুমপূর্ণ ওই গ্রামগুলিকে ওই জনপদগুলিকে এমনি ভাবে তোমাদের প্রতিপালক আঁকড়ে ধরেন পাকড়াও করেন ইন্নাহু আলিমুন শাদীদ আর তার পাকড়াও অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর হস্তে তিনি তাদেরকে ধরেন যখনই ধরেন তখনই আর ছাড়বেন না এই পৃথিবীতে যারা অহংকারী আছেন এই পৃথিবীতে যারা জুলুম নির্যাতন করছেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা নিজের ইচ্ছা মতো ক্ষমতা দেখিয়ে দম্ব করে দুনিয়াতে তারা চলেন বিচরণ করেন মানুষের উপর জুলুম করেন মজলুম কষ্টের দিয়ে এই দুনিয়াতে দিন অতিবাহিত করেন কিন্তু তাদের জন্য রয়েছে পরকালে অত্যন্ত চমৎকার পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন তার হাদিসে বলেছেন যারা অত্যাচারী শাসক হবে যারা জালেম হবেন তাদের পরিণতি সম্পর্কে বহারে মুসলিমে একটি চমৎকার হাদিস সুন্দর হাদিস রতুল করেন সাল্লাহ আলহিহাসাল্লাম উপস্থাপন করেছেন তার কেমতের দিন যারা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক সেদিন কথা বলবেন না عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বৃদ্ধরা করবেন না তাকে পরিশুদ্ধ করবেন না তার জন্য রয়েছে আলিম যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য অপেক্ষা করছে তৃতীয় নম্বর ব্যক্তি হলেন যিনি দরিদ্র অহংকারী আমার আমি আমি অভাবগ্রস্ত গরিব কিন্তু অহংকারী লাঞ্ছিত হবে তারা অপমানিত হবে লাঞ্ছিত হবে নির্যাতিত হবে নিঃস্বকে অভাবগ্রস্তকে অসহায় কোন ব্যক্তি তার সম্পর্কে জানো জবাব দিলেন আলু আল মুফলিসুকিনা মাল্লা দিরহামালাহ আমাদের দৃষ্টিতে মুফলিস হলো তারা নিঃস্ব হলো তারা যাদের নিয়ে কেমতের দিন এক ব্যক্তি উপস্থিত হবে তারপরে কি হবে ويأتي قد شتم هذا وكذب هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا সাথে সাথে ওই ব্যক্তিগুলি উত্থিত হবে সে কখনো কাউকে গালি দিয়েছে কখনো কাউকে কষ্ট দিয়েছে কখনো তার উপর মিথ্যা অপমান আরোপ করেছে কখনো কি হবে পর্যাপ্ত আমল নিয়ে যে ব্যক্তিটি উপস্থিত হয়েছিলেন তার সাথে যখন ওই ব্যক্তিগুলিও নির্যাতিত মানবতা সেদিন যখন দাঁড়িয়ে যাবে তখন তার কাছে তো কোনো দিনার থাকবে না কোনো দিরহাম থাকবে না কোনো টাকা পয়সা থাকবে না এবার আল্লাহ ফায়সলা করছেন কিভাবে فيغطى من هذا فيغطى من هذا حسناته وهذا من حسناته এবার এক একজন করে তাদের মজলুমের তাদের জুলুমের পাওনা স্বরূপ তার গুলি তাদেরকে প্রদান করা হবে সঞ্চিত যে ন্যাক ছিল তার আমল যে ভারী ছিল ওইগুলি তখন ওই মুসলিম ব্যক্তি যারা হবে যাকে গালি দিয়েছিল যাকে মৃত্যু মত দিয়েছিল যাকে হত্যা করেছিল যাকে কারারুদ্ধ করে নির্যাতন করেছিল তখন তাদেরকে তাদের আমল নামা থেকে ওই সবগুলি দিয়ে দেওয়া হবে কিন্তু এখানে শেষ নয় সব দিদি দিতে শেষ হয়ে গেছে ছিল সব যখন নিঃশেষ হয়ে গেছে খাসানা যখন তার দিদিতে সমস্ত আমল যখন শেষ হয়ে যাবে এবারে কি করা হবে উঠিরা মিল আলাইহি এবার তাদের পাপ গুলিকে গ্রহণ করা হবে তুরিহাত আলাইহি এবং ওই পাপ গুলি তার উপরে তার স্কন্ধ অর্পণ করা হবে পাপ গুলি তার কাঁধে চাপানো হবে আমল গুলি শেষ হয়ে গেছে ঋণ পরিশোধ হয়নি তাদের পাপ পরিশোধ করা সম্ভব হয়নি এবং আর তাদের পাপগুলি নিজেকে গ্রহণ করতে হবে তাদের পাপের পূজা বহন করতে করতে এবার সে অনেক তাপ বিশাল তালি ব্যক্তিতে পরিণত হবে পাপ তুমি হাতির নার আল্লাহ রাসুল বলছেন এবার তাকে জাহান নামে পরিস্থিতি ছিল প্রথমে ওই ব্যক্তিটি যখন এই দুনিয়াতে জুলম নির্যাতন করার কারণে অত্যাচার করার কারণে কালকে আমাদের দিন তার সমস্ত আমল শেষ করে দিতে হবে এবং তাকে পরিণতি তাকে জাহান নামে যেতে হবে আল্লাহ রাসুলের ভাষায় এ হলো সবচেয়ে বেশি নিঃস্ব সবচেয়ে বেশি অসহায় দরিদ্র ব্যক্তি হলো এই ব্যক্তি যার কেমতের দিন যার সব কিছু শেষ হয়ে যাবে জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ হারিয়ে ব্যক্তি চিরদিনের জন্য অনন্ত কালের জন্য সেই জাহান নামের উদাসনে চলতে থাকবে ওই ব্যক্তিটি হলো সবচেয়ে নিঃস্ব বন্ধুগণ আজকের দিনে আমরা যদি মাজলু হই হতাশ হওয়ার কোনো কারণ নেই তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ শুধু তাই নয় আমি আরো দু একটি হাদিস বলছি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরেকটি হাদিসে বলছেন মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন উরদিহি আও শাইউন فليتحلله منه منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم সমর্থবোধক হাদিস একে রাবি থেকে বর্ণিত হাদিস যে ব্যক্তি কোন মুসলিম ভাইকে মুসলিম ভাইয়ের উপর অত্যাচার করবে তার সম্মানের দিক দিয়া অথবা অন্য কোন বিষয়ে আমরা যদি অত্যাচার বলতে আমরা কি শুধু কাউকে লাঠি কাটা করে বুঝি অত্যাচার বলতে কি বুঝেন অত্যাচারের অনেকগুলো ভাগ আছে অনেকগুলো দিক আছে তার মধ্যে একটি দিক হলো কারো উপর অপবাদ দেওয়া কারো সম্মান নিয়ে ছিলিমিলি খেলা এটা এক ধরনের অন্যতম অত্যাচার লেখনের মাধ্যমে অত্যাচার করা হয় বক্তৃতার মাধ্যমে অত্যাচার করা হয় শুধু লাঠি কাটা করলে শারীরিক নির্যাতন করলে অত্যাচার করা হয় না মানসিক অত্যাচার করা হয় এজন্য হাদিসে ওই শব্দটি এসেছে তার সম্মানের দিক দিয়া তার মান সম্মানের দিক দিয়ে অথবা অন্য কোন বিষয়ে যদি কেউ অত্যাচার করে নির্যাতন করে ওই অত্যাচারী ব্যক্তির উদিত হলে তার কাছে মাফ করিয়ে নেওয়া কখন কাবলা আল্লাহ ইয়াকুনা দিন আর ওই দিনের পূর্বে যেদিন তার কাছে একটি দিনারও থাকবে না একটি দিরহামও থাকবে না একটি কানাকুড়ি ওই দিন আসার আগেই তার উচিত হবে তার কাছে মাফ চেয়ে নেওয়া মাফ করিয়ে নেওয়া যদি না হয় যদি মাফ করিয়ে নেওয়া না হয় তাহলে সেদিন যদি ওই ব্যক্তির কোনো ন্যাক আমল থাকে কোনো ভালো কাজ যদি থাকে তখন ওই জুলুমের সম পরিমাণ ভালো কাজ ন্যাক আমল তখন ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দিতে হবে আর যদি তার কোন নেক আমল না থাকে তার পাপগুলি গ্রহণ করা হবে এবং ওই পাপগুলি তার উপর অর্পণ করা হবে কাজে ফলাফল একটাই নির্যাতনকারী ব্যক্তি তার কেয়ামতের দিন তার সমস্ত আমল ও নির্যাতিত ব্যক্তির ব্যক্তিকে দিয়ে দিতে হবে আবার নির্যাতিত ব্যক্তির পাপগুলি তাকে গ্রহণ করতে হবে বন্ধুগণ এই দুনিয়াতে অহংকার বসে যদি আমরা নির্যাতিত নির্যাতনকারী হই আমরা যদি অত্যাচারকারী হই কালকে আমাদের দিন আমাদের বাঁচার আর কোনো উপায় থাকবে না আমাদের মুক্তির কোনো উপায় থাকবে না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন عن معقل بن يسار قال سمعت رسول الله صلى الله عليه وسلم ما من والي يلي رعية من المسلمين فيومضه وغاش لهم إلا حرم الله عليه الجنة মাতাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করছি কোরআন এবং সই হাদিসের কথা তুলে ধরছি আমার মুখের বানানো কথা নয় কোন পণ্ডিত ব্যক্তির কোন বই থেকে উদ্ধৃতি এনে বলে বলছি না বুহারি মুসলিমের হাদিস থেকে অনুবাদ করছি ওই শাসক নির্যাতনকারী শাসকের পরিণতি নিঃসন্দেহে জাহান্নাম নিঃসন্দেহে জাহান্নাম নিঃসন্দেহে জাহান্নাম শুধু তাই নয় আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما একটি হাদিস আল্লাহ রসুল বলছেন রাষ্ট্রের শাসক হওয়ার প্রয়োজন নেই যদি কোন ব্যক্তি দশজন মানুষেরও শাসক নির্বাচিত দশজন মানুষেরও শাসক নির্বাচিত হন কেয়ামতের দিন হাজির তখন তার গলায় একটা বেরি পড়ানো থাকবে তখন কি হবে আল্লাহ রসুল বলছেন সেদিন তার এই গণবন্ধন থেকে সে মুক্তি তার আদল তার ইনসাফ তার ন্যায় বিচার সেদিন তাকে মুক্ত করতে পারবে আর যদি সে অত্যাচার করে থাকে সে যদি নির্যাতনকারী হয় অত্যাচারী শাসক দিতে হয় তাহলে তার ধ্বংস হবে সেদিন আবু সাহেব থেকে অন্য হাদিস বলে কালকে আমাদের দিন তাদের পরিণতি নিঃসন্দেহ ভয়াবহ বন্ধুগণ হজরত বোরায় দাঁড়ালি আল্লাহ হাদিস অনুবাদ করে আমি উপসংহারের দিকে যাব বলছেন বিচারকদের সম্পর্কে হাদিসটি উপস্থাপিত হয়েছে যারা বিচার কার্য পরিচালনা করেন সমাজে যারা বিচার করেন রাষ্ট্রে যারা বিচারক নির্বাচিত আছেন তাদের জন্য হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বক্ষণেই কি হাদিসটি তাদের জিহানে রাখতে হবে বলছেন বিচারক হবে তিন শ্রেণীর কয় শ্রেণীর বিচারক হবে তিন শ্রেণীর ওই ফিল জান্না ওই স্নান ফিল তার মধ্যে এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে আর দুই শ্রেণীর বিচারক জাহান নামে যাবে তারপরে আল্লাহ রসুল বলছেন আম্মাল্লাদি গেলতেন না তারা দিল আরবল জান্নাতে যে ব্যক্তি জান্নাতে যে বিচারক যাবেন যে বিচারক জান্নাতে প্রবেশ করবেন তিন শ্রেণীর বিচারকের জান্নাতে যাবেন আর দুই নম্বর বিচারক যিনি সত্য উপলব্ধি করবেন ঠিকই জানেন সত্য উপলব্ধি করার পরে সত্য জানার পরও যিনি বিচার কার্যে মিথ্যাচার করে আর তিন নম্বর বিচারক যিনি জাহান নামে যাবেন যিনি অজ্ঞতাবশত বিচার করবেন সত্য মিথ্য উপলব্ধি করার চিন্তা করবেন না অথবা সত্য উপলব্ধি করতে পারবেন না অজ্ঞতা এত যিনি বিচার করবেন তিনিও জাহান নামে যাবেন তাহলে তিন শ্রেণীর ইসলামের রাসূল থেকে তার ও আগে থেকে পৃথিবীর সৃষ্টির পর থেকে পরিস্থিতি দিয়েছেন ফেরাউনের মতো প্রতাপশালী বাচ্চাকে যে আল্লাহ ওই পানিতে ডুবিয়ে মারতে পেরেছেন সে আল্লাহকে আজকে নেই কারণ এমন বাচ্চা ছিলেন এত ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন বিচারের জন্য আল্লাহ বাকি যথেষ্ট তিনি তার বিচার করবেন আল্লাহর কাছে বিচার চাই ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব জঙ্গিদের সমর্থন করেছেন নাকি জঙ্গিদের বিরোধিতা করেছেন তার বই পুস্তক তার লেখনী সবকিছুই পরিষ্কার প্রতিদিন আমি অনেক জায়গায় বক্তব্যে বলেছি মাসিকার তারিখ বাংলাদেশের একটি অন্যতম পত্রিকা এই পত্রিকাতে আজকে কেন দুই হাজার সাল থেকে আমরা এর বিরোধিতা করেছি দুই হাজার সালের আগস্টের মতো আপনারা পড়েননি আমরা কি সেখানে বলে যাইনি ইসলামের নামে যারা নতুন উদ্ভব যাদের নতুন উদ্ভব করেছে যারা ইসলামের নামে যাদের নাম করে বোমাবাজিতে মত্ত হচ্ছে তারা ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে নামছে ইসলাম এগুলিকে সমর্থন করে না আর ইসলাম আন্দোলন এগুলিকে সমর্থন করে না আমরা এই ধরনের নির্যাতনের প্রতিবাদ জানাই আমার সুচ্ছার খণ্ডে বলতে চাই আর আন্দোলন একটি দেশপ্রেমিক আদর্শ দিনী সংগঠন কোন জঙ্গি তৎপরতার সাথে সন্ত্রাসীদের সাথে চক্রান্তের সাথে আলেদ আন্দোলন জড়িত নয় আলেদের আন্দোলনের কণ্ঠ ইতিপূর্বে যেমন সুচ্চার ছিল আজকেও সুচ্চার আগামী দিনেও সুচ্চার থাকবে ইনশাল্লাহ আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিভিন্ন দেশকে বিভিন্ন জেলা থেকে কষ্ট স্বীকার করে তবলিগ ইস্তেমা সফল করার জন্য যে জমায়েত হয়েছেন সবাইকে মাসিক তারিখ পত্রিকার সব পক্ষ থেকে আমার ব্যক্তি নিজের পক্ষ থেকে আবার আন্তরিক মোবারক জানাচ্ছি আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ